na العزة ولتكبروا الله বাকি আছে এই দিনগুলো কিভাবে আমাদের কাটানো উচিত সেটা আমাদের জানতে হবে এবং অবশিষ্ট দিনগুলো সেইভাবে কাটাইতে হবে তাহলে আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে রমজানের রোজা তারাবির কোন হাত নষ্ট হয়ে থাকে আল্লাহ আমি ওই আমলের কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের রোজা তারাবি কবুল করে দেবেন এই জন্য আমাদের এই শেষের কয়টা দিনের আমল জানতে হবে প্রিয় মোহাম্মদ রসুল্লাহ এক হাতিতে পাখির মধ্যে বলেছেন রতি মারানপু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় এই বাক্যটা পেলে তিনবার উল্লেখ করবেন রবি বা পরে একজন সাহাবি প্রশ্ন করেন ইয়ারসুল্লাহ এই বক্তার জন্য তিনবার বক্তা করলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ হুকুমে বললেন এই বদ্ধ ওই ব্যক্তির জন্য যে এই মোবারক মাস পেয়েছিল রমজান মাস পেয়েছিল আল্লাহ এই নিয়ামত এই দৌলত তাকে দান করেছিল সুন্দর সালাম এরপরে এই মাস তার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল শেষ হয়ে গেল কিন্তু সে আল্লাহ থেকে মাত্রা দিতে পারল না গুনার কথা মাফ করে নিতে পারল না এখনো অবদান আসতে পারিও এর বয়সে উদাসীন থাকে কারণে কাফের যাদের থাকলে সে আল্লাহ থেকে নাফরাত হাসিল করার আগে গোনা মাফ করানোর আগে এই মাছ চলে তার খবরে হুজুরে পাক সাল্লাম বললেন এই ব্যক্তির জন্য আমি আল্লাহ নির্দেশে এই বদলা করেছি কাজে সে গাফের চাপা মুদাকিমদের কাতারে বেখবরদের কাতারে আমরা যেন সামিল না হই আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক দান করেন এখন যে কথা দিন হয়ে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যেন লোনা প্রকাশ গুণা প্রকাশ না হয় আমাদের কাছে চোখের হেফাজত কানের হেফাজত জিব্বার হেফাজত হাতের হেফাজত পায়ের হেফাজত পায়ের দ্বারা কোনো গুণার কাজের জন্য চলাফেরা না করি হাতের দ্বারা কোনো গুণার কথা না লিখি জবানের দ্বারা মিথ্যা বিবাদ অপবাদ এগুলো না হয় কানের দ্বারা রাজায়ন গান বাদ্য না শুনি চোখের দ্বারা পরনারী তাই বাস্তবে হোক পত্রিকার পাতায় হোক সিনেমা টেলিভিশনের পর্দায় হোক না দেখি এই সপ্তাহখানিক যা আছে খুব বেশি সংযমী হয় গুনাহের ব্যাপারে খুব বেশি ফিকিরমান হয় কোন অবস্থাতে চেহারা করে পুর ব্রেন না লাগে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল কিন্তু চেহারাকে আমরা হাবিবের চেহারা মতো পাওয়া পয়সা খরচ করে সময় নষ্ট করে এই রোজা রমজানের দিনে চেহারাকে আল্লাহ তালার বিদ্রোহী তাদের মুশ্রিক তাদের চেহারা মতো না বানাই মহিলাদের চেহারা মতো না বানাই নতুন শিক্ষা ছিল রমজান এই কদিন যাই হয়েছে এই সপ্তাহে আরো বেশি সচেতন ছিল গুণা যেন একটা গুরুত্বপূর্ণ কাজ আর একটা গুরুত্বপূর্ণ কাজ এই কয়েকদিন রাত্রে নর্মাল ইবাদত থেকে ইবাদত কিন্তু বাড়ায় করে যে কদিন যে কটা রাখি আছে বেজর হলে তো করবই জোরগুলোও করি জোর বেজর যত রাখি আসতেছে এই রাত্রে নর্মাল ইবাদত থেকে আধা ঘন্টা এক ঘন্টা ইবাদত বাড়ায় দেয় নকল নামাজ যে কোনো সোরা দিয়ে এটা বাড়ায় দেয় এটা তো দিনে সবসময় মোনা বর্জন করে চলে রাত্রে কিছু ইবাদত বাড়ায় দেয় এটা এই কয়েকদিনের করণীয় আর একদিকে লাইলাতুল কদর পাওয়ার জন্য এটা খুব দরকার লাইলাতুল কদর হাসিল করার জন্য খুব জরুরি একজন ইবাদত লাভ হোক নকল নামাজ হোক বিক্রির হোক আমরা বাড়াই দেয় তিন নম্বর যে কাজটা এই কদিন করতে হবে সেটা হল যে কোনো ইবাদতের শেষে আল্লাহ আমরা পাপস্য নামাজ পড়ি ওই নামাজের শেষে আল্লাহ তালা ইস্তিফার আল্লাহ জলাম সুনাপ্তি এখন রমজান শেষের দিকে আর একটা সপ্তাহ একটা সপ্তাহ আছে এই সপ্তাহটার ভিতরে বিশেষ হল আল্লাহ রমজানের যে হক ছিল তারাবের যে হক ছিল অনেক হক আমি আদায় করতে পারি নাই হক নষ্ট করে ফেলেছি মালা তুমি আমাকে মাফ করে দাও আর এই টোটা ভাড়া যা করেছি আমি এটাকে কবল করে দাও এটাকে কবল করে নাও এইভাবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা মানুষের দায়িত্ব যত ভালো করে চলছে কেন আল্লাহ এটাই বলবে আল্লাহ তোমার দরবারের হাত আদায় হয়নি এটাই বলবে ইবাদত করে যদি মনের মতো অহংকার আছে সব ইবাদত মাটি হয়ে বেকার হয়ে যায় বাতিল হয়ে যায় আর ইবাদত যদি কিছু কমও থাকে আর তার মনের ভিতরে অত থাকে ওই কমটাকে আল্লাহ তারা বাড়ায় বেশি করে আপনি নিজেই খুশি হয়ে গেলেন যে একটা হতা দেখে জানা তো অজেব হয়ে গেছে আমার এ তো নিজের ইবাদত নিজেই মাটি করে দেওয়া হবে বড় কম হক ভুল ত্রুটিওয়ালা হক কিন্তু মনের ভিতরে অনুসূচনা থাকবেন আল্লাহ তোমার শাহী দরবারের হক আমার দ্বারা আদায় হয় নাই দয়া করে আমাকে মাফ করে দাও আর কোটা ফাটা যা আসছি এটাই কবুল করে এই কথা বলতে পারলে আল্লাহ কোটা ফাটাটার উপরে ষোলো হাজার দান করবে এর উদাহরণ এরকম যে আপনি বড় কোনো ব্যক্তিত্বকে দাওয়াত দিচ্ছেন অনেক বড় তাকে আপনার খাদ্য মতো যত রকম ভালো ভালো খানা হয় সব খাওয়া যাবে আপনার দুধ মতো সর্বোত্তম খানা খাওয়া যাবে তারপরে আপনি এটা বলবেন না তাকে যে খানা খাওয়াইলাম যা তোকে কল্পনাও করতে পারবেন আমি বলে আপনাকে খাওয়াই দিলাম কোন দাদা এই বড়াই করবে ধর বলেন আপনাকে তো কষ্ট করে আসছিলাম কিছুই তো খেদমত করতে পারলাম না তা আমাকে মাফ করে দিয়ে তার সাধ্য অনুযায়ী সবকিছু করছে আবার সে বড় ব্যক্তির কাছে তার যে বড় আল্লাহ আল্লাহ কাছে মাফ চাইছে অথচ তার ধারণা ত্রুটি হয়নি সর্বোত্তম ব্যবস্থা করছে তার মধ্যে ক্ষমা চাইছে ব্যক্তির কাছে সর্বোত্তম ব্যবস্থা করে যদি ক্ষমা আছে আল্লাহর ইবাদতের হকটা আদায় করা সম্ভব হবে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করা যে হক ছিল এই হক আদায় করা আমার দ্বারা সম্ভব হয়নি পারি নাই আমি আল্লাহ হাবিব বলতেছে আমি পার নেই তোমার বাবার থানা সিফাত কীর্তন প্রশংসা করার যে হক ছিল আমার দ্বারা তা পুরোপুরি হয় নাই এগুলো বলছেন আল্লাহ আমি আপনি আমাকে আমাদের দাখিল তৈরি হয়েছে এরপরে স্টেকফার করতে হবে খুব বেশি স্টেকফার করতে হবে কাজে এই কাজে আমরা কমপক্ষে সবজি হাতে নিয়ে একশো বার বেশি করতে পারলে আরো এর থেকে কম না হয় আল্লাহ আমাদের আল্লাহ অনেক ভুল হয়ে গেছে তোমার হক আদায় হয়নি এই কথা বলে মনে হলো কি হক তওবা ইস্তেকবার কাকে বলে তওবা বলে যে কীর্তনের ভুলের উপরে লজ্জিত হওয়া আল্লাহ খাইলাম তোমার নেহামত আর গোলামি কলম খাইছানে কত নেমত আরাম হয় না তুমি আর আমি ফর্মা ফর্মাবরদারি বললাম গোলামি কলম বিজড়িত এই কথা চিন্তা করে লজ্জিত এবং সেই অন্যায় ছেড়ে দেওয়া অন্যায় চাই আবার একবার করতে কি হবে সেটা দিয়ে করতে হবে বন্ধ করে দিতে হবে চালু রাখতে হ্যাঁ পথকে দিতে আমার চাকরুল্লাহ চাকরুল্লাহ মজা আল্লাহ মজা করা গুণা চালু গুণা বন্ধ করতে না আস্তা করল বন্ধ করে করতে হবে এটা ওনারা ছেড়ে দিতে হবে মনে মনে লজ্জিত হইতে হবে আমাকে ক্ষয় লোকে স্বাস্থ্য দিলকে বাপমা দিলকে দিদি দিলকে সন্তান দিলকে চাকরি দিলকে ব্যবসা দিলকে টাকা দিলকে চক্ষু দিলকে সব আমাকে চারটা খেয়ে চারটা ভোগ করে তার ডিউটি পালন করবে দুনিয়াতে কোনো বেকুব পাওয়া যাবে না এক অফিসে বেতন খায় আর এক এখানে বেতন দিতে আসে আর মেহনত করে আর পাওয়া যাবে কিন্তু আল্লাহ দরবার আছে আমার সব বেকুব হয়ে গেছে খাওয়াই দিতে আল্লাহ তার গোলামি করার জন্যই খাওয়াই দিতে আমরা গোলামি করতে দিই আল্লাহ তো রচিত হইতে হবে ছেড়ে দিতে হবে ওই অন্যায় তিন নম্বর শর্ত ভবিষ্যতের জন্য পাক্কা এরাদা করতে হবে ওয়াদা নয় ওয়াদা নয় ইংলিশ মারা যায় নাই কেমন পর্যন্ত আয়াত হয়ে আসছে আল্লাহ থেকে কাজেই সম্ভাবনা আছে ভবিষ্যতে আল্লাহ না করুক আবারও আমাদেরকে ভুলের মধ্যে ফেলতে পারে এই জন্য ওয়াদা করো না সেটা দুটা গোনা হবে তোমরা যদি ভবিষ্যতে করো একটা গুণা হলো আর আল্লাহ সাথে ওয়াদা করছিলে ওয়াদা ভঙ্গ করলে এ আর এক গুণা দুটা হয়ে গেল গুণা যাতে দুটা না হয় এই জন্য বলা হয়েছে যে ভবিষ্যতের জন্য পাক্কা পাক্কা এরাদা করো ওয়াদা নয় এরাদা নিয়ে করো ইনশাল্লাহ এই গুণা আর করবো না দিলের মধ্যে ইচ্ছা রাখা এই চিন্তা সত্ত্বেও পাওয়া যায় যে অন্যকে ছেড়ে দিল মনে মনে লজ্জিত হল ভবিষ্যতের জন্য পাঁচটা এরাদা করলো সংকল্প করল একে বলা হয় তৌবায় নসুহা তৌবায় নসুহা খালেদ তৌবা একে বলা হয় এইরকম তৌবা যদি কেউ করে তো কোরআন পাকের মধ্যে আসছে আল্লাহ আলমিন ওই তৌবাকারীকে শুধু মাফ করেন এতটুকু নয় শুধু মাফ করবেন সেটুকু নয় তাকে মহাব্বত করেন মানে মহাব্বত করেন তৌবাবিন মানে তৌবাকারীকে শুধু মাফ করবেন না তাকে মহাব্বত আল্লাহ তাকে মহব্বত করবে তাকে তো বুঝবে দেবে না ওনার অদা করা হয়েছে যে আল্লাহ তারা সেই বান্দাকে মহব্বত করবেন তার উপরে খুশি হয়ে যাবে কিন্তু তোমা করে আল্লাহ রাস্তায় ফিরে আসবে শয়তানের রাস্তায় চলে গেছিল আল্লাহ রাস্তায় ফিরে আসবে আল্লাহ তাকে পেয়ে খুশি হয়ে যাবে একটা মা তার এক বাচ্চা হারাই গেছিল হ্যাঁ? দীর্ঘদিন পরে সেই বাচ্চাকে ফিরে দেয় তাহলে কি পূজা বানায় বাচ্চার উপর কত খুশি হবে হারাই গেছিল সে পাওয়া গেল সে তা কিন্তু পাপ করবে এর মধ্যে সবচেয়ে হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ ওই ছেলেকে দেবে ছেলে আরো আলাদা তো ছিল এর এক বছর মাথায় একে দিবে বড় কই মাছটা হ্যাঁ বিশাল মাথাটা ওরে কেন এর জন্য মহাব্বত উঠলেও এই বাচ্চাকে পেয়ে মা যেমন খুশি হইল যে আল্লাহ বাচ্চা ছেড়ে চলে গেছিল ও হারাই গেছিল ও আল্লাহ বাচ্চা ফিরে আছে আল্লাহ তাকে পেয়ে এইরকম খুশি হয় এই খুশি বোঝানোর জন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাহ একটা উদাহরণ পেশ উদাহরণে একটা লোক তার উঠ নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে সফর করতে দিয়ে সফর করতে করতে ক্লাস হয়ে গেছে তখন সে উঠটারে একখানে ফুটা কেড়ে রেখে নিজে ঘুমায় গেছে ক্লান্তি অবসাদ দূর করার জন্য কয়েক ঘন্টা ঘুমানোর পরটা উঠতে যদি দেখে এই ফুটা উঠে উঠ গায়ে হয়ে কোথায় যে গেছে এর কোনো খবরই নেই কোনো খবরই নেই কোথায় উটের কোন আলামত কোন নিশানা কোথাও দেখা যাচ্ছে কোথায় গেছে অনেক খোঁজাখুঁজির পরে তার কোনো হদিন পাইল না তখন সে চিন্তা করল যে খাওয়ার বন্ধনের মধ্যে দান দেওয়ার কি দরকার এই গাছের ছায়া দিন এখানে ঘুমাই দিলাম এখানে পড়ে থাকে যত ছায়া আছে থাকবো যখন না থাকে তো ভালো দেখবে কারণ তার সব খানা পিনার খাবার তো উঠে পিঠে সকলে সেটা খানা পিনা আছে খানা আছে বসতে পানি আছে সব আছে তার কর্মী তো সাথে নেই উটের পিঠের মধ্যে বান্ধা উঠে নেই কোনো খাওয়ানো নেই মরুভূমি তো যে আরব দেশে যায় নাই সে বুঝবে মরুভূমি কি আপনি দু চার কদম আসতে পারবেন না রোদ্রের মধ্যে এই পরিমাণ তাপ হয় খালি পায়ে বা ছাতা ছাড়া কিছু হাঁটাও মুশকিল হয়ে বা একদম আগুন পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এমন মারাত্মক অবস্থা সেই বিষয়ে তখন সে চিন্তা করল এখানে রোদ্রের ভিতরে দাম দেওয়ার কি দরকার এত কষ্ট করে মরা এখানে পড়ে থাকে আল্লাহ থাকে দর্শন আয়াত আছে মোটামুটি মৃত্যু তার নিশ্চিত হয়ে গেছে আমার এখান থেকে গন্তব্যস্থলে যাওয়া সম্ভব না আর খানাটা খাতে বাঁচতে পারতো করবে আর মরুভূমিতে তো পানিও পাওয়া যায় খাওয়ারিও নেই খানাও নেই পানিও নেই মৃত্যু নেই কি বলবে এমনই রোদে না মরে গাছের নিচে শুয়ে আছে এক পর্যায়ে ঘুম আছে ঘুমায় রেস্তানি জল বেশি হয়ে যায় তো মানুষ একদম পাথরের মতো হয়ে যায় তখন না কাঁদলে আসতে থাকে চব্বিও পারি আছে রেস্তানি জল নাকি সীমা পার হয়ে যায় আগে থামতে পারে এইরকম তো ঘুমায় রয়েছে এর মধ্যে যখন তার ঘুম ভাঙতে আল্লাহ আজি ক্ষুদ্র এই মুখ সব সময় সহ পরে ফেলে চলে ঘুমের সিকিউরিটি দেখে উঠটা বাজে করা তালাশ করলে কোনো হদিস পাইল না বিনা তালাশে পেয়ে গেল এটা আল্লাহ তালার ডক্টর পর্যন্ত পাওয়ার টাইম না আসবে দান দিয়ে দিলে পাইবেন আর পাওয়া যাওয়া তাই হবে চেষ্টা করেন না এখন যা টাইম হইতে যেটা আপনার আসবে এটা একটা টাইমের সাথে ঠিক ওই টাইমের আগে আসবে না পরেও আসবে তো বিনা মেহনতে উঠ চলে আসবে এই উঠ দেখে হাতিতে পাকের মধ্যে আসছে এই লোকটা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে সে বলতে চাইছিল আল্লাহ প্রশংসা করতে যে বলতে চাইছিল আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা এই কথাটা বলতে চাইছিল কিন্তু সে এত বেশি খুশি হয়েছে যে সে এটা বলতে পারবে সে বলতে কোটা আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রক্ত ইচ্ছাও বলে নাই ইচ্ছা করে এরকম বললে তো এটা পুকুরি কথা ইচ্ছা করতে বলে আল্লাহ তুমি আমার বান্দা তুমি আমার গোলাপ আর আমি তোমার রব পুকুরি কথা এটা এই লোকটা খুশি চোখে তার মুখ দিয়ে বেড়ে গেছে মুখ দিয়ে কথাটা অনিচ্ছায় বেড়ে গেছে কি বলেন আপনারা চিলি এটা হয়ে গেছে মুখ দিয়ে বেড়ে গেছে এগুলো কোনো গুণা হবে না আল্লাহ হাবিব আপনি যে পাকের মধ্যে এটা বলেছেন এই কথা বলে গেছেন তাহলে কি পরিমাণ হয়েছে এই লোকটা মৃত্যুর থেকে বাঁচতে পারে নিশ্চিত মৃত্যু ছিল তার বাঁচতে পারে কি পরিমাণ খুশি হয়েছে এই উদাহরণ পেশ করার পরে আল্লাহ হাবিব বলতেছেন এই লোকটা মৃত্যুর থেকে বাঁচতে পারে যে খুশি হলো যে আল্লাহকে গোলাম বলে গেছে আল্লাহ তুমি আমার গোলাম আমাদের বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছে আমাদেরকে বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছে আল্লাহ হাবু বলেন অন্যায়কারী যখন তোমরা করে তো তার মাওলা ওই ব্যক্তিটা খুশি হল মৃত্যু থেকে বাঁচতে পারে ওর থেকে অনেক গুণ খুশি হয়ে গেছে যে অনেক খুশি হয় এটা একটা বোঝানোর জন্য একটা আন্দাজ দেওয়ার জন্য ওই উদাহরণটা দিতাম এক্সাম্পলটা তিনি টানছেন ভালো লাগা কাজেই তোমার আমাদের যে ভুল বেড়াতে হয়ে গেছে তোমরা যাতে আল্লাহ তারা আমাদেরকে ওই তোমার কারণে গুণাও মাফ করে দিবেন আর ইবাদতের যে ত্রুটি হয়ে গেছে ওটাও মাফ করে কোনো আনার ঘর তারা আর বাস্তবিক পক্ষে মানুষ যখন তোবা করে খালের তোবা করে আল্লাহ তারা তার জেন্দেগিকে পরিবর্তন করে দেন তার জেন্দেগিকে পরিবর্তন করে দেন তাকে অলিদের রাস্তায় নিয়ে আসেন আউলিয়াদের রাস্তায় নিয়ে আসেন তার জেন্দেগির মর পরিবর্তন হয়ে আপনারা অনেকে শুনছেন ব্রিটিশ পিরিয়ডের একজন জাতীয় কবি জাতীয় কবি ছিল জিগাত মোরাদাবাদী কবির না হলো শিকা মোরা আবাদ হ্যাঁ। তিনি এক পর্যায়ে এসে হজরত মৌলানা আফতাব আলী থানবী রহমতুল্লাহ কাছে তবা করলেন ওনার কাছে ব্যয় হইলেন এবং তবা করলেন অনেক গুণা করতে আমি আসর ওনার মেইন গুণা ছিল দুটা মত খেতেন এবং দাড়ি চাচ্ছে এই দুটা গুণায় কবিরা ওনার ভিতর ছিল উদাহরণে হয়ে গেলেন তো করে আল্লাহ তারা ওনার জীবনের মর ঘুরাই দিলেন মদ তখন ছেড়ে দিলেন তুমি অসুস্থ হয়ে গেল একদম বিচারে পড়ে গেল একশো বছরের ঘোড়া বিছানায় পড়ে যায় শক্তি থাকে না এরকম পড়ে গেছে তখন ডাক্তাররা পরামর্শ দিল আপনি ছেড়ে দেন অসুবিধা নেই কিন্তু আপনি এইভাবে ছাড়লে মারা যাবে আপনি আস্তে আস্তে ছাড়বেন আগে যা খাইছেন অর্ধেক খান কিছুদিন এক সপ্তাহ দুই সপ্তাহ এগুলো চলে তারপরে ওটা অর্ধেক করেন এইভাবে আস্তে আস্তে কমান তো আপনার তবুও ঠিক থাকবে আবার আপনি মারা যাবেন এবং আপনি জাতির উপরে রহম করেন জাতি আপনাকে দিয়ে গর্ব করে তার সাথে কবিতায় গোপাল পুরো জাতির গৌরব কিন্তু জিগা মোরাদাবাদী ডাক্তারকারী পরামর্শ মানব বলে আমার না নাফারমানি করে বেঁচে থাকার আমার দরকার নেই আল্লাহ তারপর বলে ধরে দিচ্ছি এরপরে আল্লাহ বাসায় তো বাঁচবো না বাঁচায় তো না নাফারমানি করে নাফরমানের জিন্দগি যা আমি আর চাই না এই জিন্দগিটা আর কিনে যেতে চাই না বলবেন নাফরমানের জিন্দগি তো হায়ারের জিন্দগি প্রস্তুত জিন্দগি ওই জিন্দগিটা আর যেতে চাই না হায়াত থাকলে আল্লাহ রক্ষা করবেন না নিজের কাছে নিয়ে যাবেন আমি আর দেখাতে চাই না ডাক্তারদের পরামর্শ মানলেন না শেষ পর্যন্ত দেখা গেল কিছুদিন পরে দিলেন বেচারা রাস্তা আল্লাহ তাল্লাহ সুস্থ করে দিলেন সুস্থ করে দিলেন আল্লাহ তার কুদরতকে দায় করলেন সুস্থ হয়ে গেল হজার টাইম এসে গেল তখন চিন্তা করেন হজা আমি যাবো এতদিন গুণার ভিতর ছিল হাজার আগ্রহ হয়নি মানুষ গুণার ভিতর থাকলে বিশেষ করে তার রীতি যদি হারা হয় তার ভিতরে হাজার আগ্রহ পাইতে হয় আর খরচ কিন্তু দিলের মধ্যে যজ্ঞ সৃষ্টি হওয়া আগ্রহ সৃষ্টি হওয়া এটা হয় না আমাদের হ্যাঁ। টাইম আচ্ছা, এসে গেছে তখন এই গাড়ি দেখার চেষ্টা চেষ্টাটা খুব জরুরি আমি আল্লাহ চলে দরজার সামনে গাড়ি ছাড়া কিভাবে দাঁড়াবে আল্লাহ রসুল যদি চেহারা ফেরাই দেয় কি হবে একজন সাহাবি তার গেটের মধ্যে একটু কারুকার্য করছিল গরিব মানুষ চাল কার্য করছে বাড়ির তো অল আছে মেয়েদের মধ্যে ফোন আছে ওই জামানোর নকশা কি ছিল এই জামানোর মতো তো হবে না মামলি করে নকশা করে এই সাহাবি যখন রসুলের দরবারে আসছে সালাম দিচ্ছে তো আল্লাহর হাবিব জবাব দেন নাই চেহারাকে ঘুরাই মজলিসের শেষে ওই সাহাবি অন্য তো অন্যান্য সাহাবাহিকেরাকে জিজ্ঞেস করলেন ওই ব্যাপারটা কি হুজুর আমার সালাম দিলেন না আমার চেহারা ঘুরাই ফেললেন কেন তোমরা কি জানো তোমরা আমরা তেমন কিছু জানি না আমরা এতরূপ জানি দুই একদিন আগে আল্লাহ জিজ্ঞেস করছিলেন জানি যে ওই দিক দিয়ে গেলাম একটা লোকের বাড়ির গেটে দেখলাম এটা নকশা নকশা করছে ওটা কার বাড়ি এইটা আমাদেরকে দিয়ে ওই পথে গেছিলাম একজনের বাড়ি গেটে দেখলাম নকশা করা ওটা কার বাড়ি তো আমরা আপনার নাম বলছিলাম অমুকের বাড়ি এই ছাড়া আমরা কিন্তু জানি তখন ওই লোকটা বুঝতে পারলো আমি এই কারো করছি হ্যাঁ আমার পছন্দ করে তখন তিনি বাড়িতে যায় যা গেট সাজাইছে সব হলুৎসাদ করে দেবে করে কিন্তু আগে আল্লাহ বললেন না তবে হুজুর আমাদের দেখতেছেন ওখান থেকে ওগুলো কিচ্ছু নেই বলে এগুলো কি হলো তাদের গেল কি হলো তো বলে যে আপনি তার সালাম নেন নাই চেহারা ঘোরাই দিয়েছিলেন এটা তার জানা গেছে তখন সে একদম অমিট করে পুলিশ সাত করে খুশি হওয়ার দেখো আল্লাহ তাহলে তো আমাদের জন্য জান্নাত সজায় রাখে এই দুনিয়ায় দিন চারদিন আসি আড়াই দিনকার ঝুঁকড়ি এখানে এত অপচয় একদম পয়সা খরচ করা চলবে তোমরা তো আমার খাওয়াবি আমার মন্দির যে বলছো তো তোমরা দুনিয়া চাকরি করতে কিভাবে দেখতে পারো কিভাবে দেখতে পাবো তোমাদের জন্য তো আল্লাহ জান্নাত সাজায় রাখছে জান্নাতের গেট সাজায় রাখছে এর কি সাজাই পাচ্ছে এই হাতির দ্বারা দেখা যেতেছে সে কোনো নাজায় কাজ করে নাই মামুলি সাধারণ কোনো নাজায় না এখানে আল্লাহ রসুল চেহারা ঘুরাই নিলেন চেহারা ঘুরাই নিলেন এখন যদি কোথাও চেহারাকে কাফের পুস্তকের মতো বানায় যেটা আল্লাহর হাবিবের চেহারা না আল্লাহর হাবিব যেটা মারা করছেন খারাপ ঘটনা করছেন উন্মতকে বাস্ত করছেন সেই রকম চেহারা যদি কেউ বানায় আর সেই চেহারা নিয়ে মদিনায় দেয় রসুলের কবরের সামনে বলে আসসালাম তার সালাম কি আল্লাহ রসুল গ্রহণ করবেন একটু নকশা করল তার খারাপ মিল না আর যারা রসুলের চেহারা পরিবর্তন করে দেবে রসুলের চেহারাকে নিজের চেহারা বানায় নেই সে সালাম দিলে আল্লাহ রসুল তার সালাম নিবে না এবং তার থেকে চেহারা করে দিবে এই কথা চিন্তা করে এই বিকাশ ঘোরাতাবাদী হ্যাঁ মজবুত হয়ে গেলে চেহারা তার হাত লাগাবে আল্লাহর হাবিদের চেহারা মতো চেহারা নিয়ে রসলের রবের সামনে দাঁড়াইবে তোমার এমন আছে জিনিস তার জেন্দিকে চেঞ্জ করে সব গুণা ছুটতে থাকে সব গুণা ছুটতে থাকে আপনার আলমী রহমতুল্লাহ আর একজন মরিদ উনার সরকারে অনেক বড় কালেকশন ছিল তো কালেকশনের জামানায় অনেকের থেকে ভোট টুস দিতেন পরে এক পর্যায়ে যখন তবা করে তবা করে মাত্রা বিশ্বাস হুজুর আমি তো আগে মতে ছিলাম না হ্যাঁ? খুব আধুনিক ছিলাম ছিলাম তো আমার দুনিয়া সাজানোর জন্য বুঝতে দিতে না তো দুনিয়া সাজানো যায় দুনিয়া সুন্দর করা যায় না এখন কি করবে হাজার মামলা রাস্তা বাড়ি নামই বললেন তোমার জানা মতো লিস্ট তৈরি লিস্ট তৈরি করে ও সতর্কের লিস্ট তৈরি করো তোমার ফাইল থেকে বা যতদূর মনে আছে ওই লোক আবার বুট নিলেও একটা কাজ করছে সেটা তালিকা রাখতে গেলে কি কারণে অনলাইনে রাখতে আমার সব মনে আছে বললো তার কাছে জানিস তো সব ফেরত তারপরে মাপ দাও এই ছাড়া শুধু তবা ছাড়া ওই গুণা লাভ হবে না তো বান্দার হাত নষ্ট করবে সরকার যেহেতু তোমাকে বেতন দিচ্ছে জনগণের কাজ করার জন্য এখন জনগণের কাজ করে তুই তাকে খাইবা তোমার জন্য ভুল ভুল আমাদের ভাষার অনুযায়ী একবারে তো সব টাকা দিতে পারবে না যত অভিযোগ হয়েছে বিষ মানে নিজের একটা লোককে দিয়ে তাদেরকে পাঠাই বলো তিনি তবা করছেন তিনি আগে মশলা পাচ্ছেন না তিনি এগুলো পয়সা দিচ্ছেন এগুলো ফেরত পাঠাই অল্প কিছু লোক ওই টাকা গ্রহণ করছে বাকিরা মাফ করে দিচ্ছে না আমরা তো চাই নাই আমাদের কাজটা করে দিচ্ছিল আমরা খুশি হয়ে গেছিলাম এখন আমরা দাবি ছেড়ে দিলাম এখন আমরা দাবি ছেড়ে দিলাম আপনারা ফেরত নিতে রাজি এগুলো তারা নেয় এই ভাবে দ্বিতীয় চিত্র আমরা করছেন আর এইভাবে তিনবারে সব মানুষের কাছে উনি ওনার লোক পাঠিয়ে দিলেন যারা দিচ্ছে দিতে যারা দাবি ছেড়ে দিতে দিচ্ছে সবার থেকে উনি পরিষ্কার হয়ে গেলেন কারো পাওয়া নেই ওনার কাছে দাবি নেই এইভাবে ওনার থেকে হারাম টাকা তোমার বের হয়ে গেল দেখেন তোবার কি বস তোবার কারণে সবার হাত ফেরাই দিলেন সবার হাত দিয়ে ফেরাই দিলেন হারাম তাকে বের হয়ে গেল সে ওনার ভিতরে হজের জবলা পয়সা হয়ে গেল এতদিন হয়নি এই হারাম টাকা পৃথক হয়ে গেছে হাজার জবলা পয়সা হয়ে তো হাজার যাওয়ার তৌফিক হয়ে গেছে হাজার গেছে হাজার হজের পরে হাজার আরবের অনেক সুন্দর সুন্দর ফতোয়া মশলা বয়ান করছেন এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ওই আল্লাহ নাম তাই যদি শিক্ষিত লোক সে বেশি গুরুত্বপূর্ণ বলে বাপনি করে একটা কিতাব তৈরি করে কথা পাবো না আসতে পারে তাহলে বাপনি করলেন ইংরেজি শিক্ষিত লোক এবং আলমী সাহেব কিতাবের নাম দিলেন আস্থা বল যা এখন আলেমদের আলেমদের কাজে আছে আলেমদের কাজে আছে তো তোমার বরকতে আরাম থেকে বেঁচে গেল তৌবার বরকতে হজ নসিব হয়ে গেল তৌবার বরকতে ইংরেজি শিক্ষিত হয়ে এমন কিতাব তৈরি করে দিলেন নিজের সাইকের বয়ান থেকে ওলামাদের রাজা সে কিতাব আশরাফুল দেওয়া বাংলা হয়ে গেছে মনে হয় দেখেন তৌবা যদি সঠিকভাবে করা যায় তাহলে তার জেন্দিকে বড় পরিবর্তন করে দেবে কিন্তু অনেক সময় তৌবা কাজে লাগে না কেন তৌবার মধ্যে ফাঁক করে কিন্তু মনের মধ্যে হালকা হালকা নিয়ে থাকে এখন তৌবা করে নেই আরো চার্জ আছে দু চার লাখ টাকা তখন দেখা যাবে তবা করতে আবার চার্জ রাখছে চার্জ আসলে তখন দেখা ঠিকই চার্জ আসলে আবার নিয়ে নেই কি হল আগে তবা তো সই হয়নি আগে তোবার এমন তোবা যে তোবার উপরে তোবা করা দরকার ওই তোবার গুণা হয়ে গেছে প্রত্যেকে থেকে তোবা করা দরকার যদি সামনে আবার সে সুযোগ পাইলে গুণা করবে এই নিয়ে রাখে কি তো এই জন্য ভাই সুন্দর গানে মোতারাম আমরা তোবা এটা সুহা তিন সত্যের সাথে যে তোবা এই তোবা তাহলে একদিকে গুণা মাফ হয়ে যাবে আর একদিকে আমাদের ইবাদত বন্দীতে যে ত্রুটি আছে এটা আল্লাহ মাফ করে পরিপূর্ণ ইবাদতের ফল এই হল মোটামুটি ভাবে শেষের যে কটা দিন আছে তার করণীয় গুণার থেকে বাঁচার জন্য সতর্ক থাকা রাত্রে ইবাদত বাড়াই দেওয়া আর তন্তক্ষে সবজি হাতে নিয়ে একতলা তবা এই এক সপ্তাহ প্রত্যেক দিন যখন সময় হয় যখন সুযোগ হয় রিক্সায় বসে হোক যখন হাঁটতে হাঁটতে হোক একটা অবস্থান পুরা করি আল্লাহ আমাদের ঠিক রাখবে এই কয়েকদিনের করণীয় কাজ হল এখন আমি সংক্ষেপে গত জমাতে যে দেখাতের মশলা বলেছিলাম সেখানে কিছু কথা রয়ে গেছিল সেটা বলেছিল আগে আপনাদেরকে বলেছিলাম গত জমাটাও বসেছি খুব সঙ্গে চার প্রকার মালের উপরে দেখা যাবে স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসা মাল বাইরে আসলে মালে আছে ব্যবসা মাল হ্যাঁ একজন গাড়ি বিদেশ থেকে আনায় বিক্রি করার জন্য গাড়ি দেখে তার গাড়িতে টাকা দিতে হবে আর একজন গাড়ি লাইনে চালায় রাস্তায় চালায় গাড়ি বিক্রি করে তার গাড়ির উপরে কোনো দেখা নেই তার গাড়িটা তো ব্যবসার মাল না তার গাড়িটা সোর্স অফ ইনকাম কোন সোর্স অফ ইনকামে দেখা থাকে আমার মিল ফ্যাক্টরি আছে আপনার কোন কলকারখানা আছে এর মতো কিছু থাকতে পারে এইটার উপরে দেখা থাকবে না ওর ইনকাম সেই জন্য আছে মাল হলো স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল এটাও বলেছিলাম শুধু স্বর্ণ থাকলে এক ওই লোকের কিন্তু আর কিছুই নেই তখন সে আসবে সাড়ে সাত বারি হয়ে গেছে হইলে ওর মার্কেটে কত দাম আছে ওই দাম বের করে চল্লিশ ভাগের এক ভাগ দেখা শুধু স্বর্ণ না হয়ে আর দাম কি বলবে যা বলবেন আপনি সেখানে আমরা বলবো যে এইগুলো মিলে সাড়ে বাহান্ন তোলার উপর দাম অর্থাৎ বিশ হাজার টাকা হয় কিনা আপনার বিশ হাজার টাকা হয় কিনা শুধু আপনি যা বস্তু পাবেন তাহলে একই উঠবে তো ওটা বাদে বাকি টিকার একটা থাকুক দুটা থাকুক তিনটা থাকুক চারটা থাকুক এই সব দিলে বিশ হাজার টাকা হয় এবং সেটা ওই পিছাদার এক বছর আপনার কাছে টিকিট দিল কিনা এক বছর চান্দ্র বছর তিনশো পঞ্চান্ন দিন টিকিট ছিল কিনা যদি টিকে থাকে তাহলে আপনার উপরে দেখা সরল ওই নেতাদের উপরে দেখা দিবেন আর বছরের মাঝখানে যা ইনকাম বাড়ছে বছরের মাঝখানে যে ইনকাম বাড়ছে খরচ হয় নাই খরচ বাইরে যে ইনকাম হলো বিশালের উপরে পুরা বছরে তার খরচে লাগে নাই জমা আছে ওইটা কিন্তু এক বছর অতিক্রম হওয়া লাগবে না অনেকে এখানে ভুল বুঝবে এটা তো এক বছর হয়নি আর ওটা তো দরকার নেই ভুল নিসাবটা এক বছর থাকতে হবে মাঝখানে যারা বাড়বে যদি বৈধ করে পাঁচ খরচ না হয়ে থাকে জমা থাকে ব্যবসার মাল কিনে থাকে ওটা দিয়ে তাহলে ওটাও টাকাটা আসবে ওইটাও টাকাটা আসবে আজকে আপনার তিনশো পঞ্চান্ন বিল হয়েছে গতকাল পাঁচ লাখ টাকা আসলো আপনার হাতে একটা বিল পেয়ে গেছে সেটা তো একদিন হয়েছে এই পাঁচ লাখে একদিন হয়েছে এক বছর কোথায় একদিন আজকে দেখা রিজার্ভ করতেছে ওই পাঁচ লাখেরও টাকা দিবে ওই পাঁচ লাখেরও টাকা দিবেন আপনি বহুত লোক এখানে ভুলের মধ্যে পড়ে আছে আপনার কি সমুদায় লোনকে হাতের টাকা হাতের মানে কি মানে ব্যাংকে জমা রাখছেন ওরা কথা হাতে ঠিক ডিপোজিট করছেন হাতে সঞ্চয়পত্র কিনছেন হাতে তা হাতে দেওয়া কিন্তু প্রভিডেন্ট ফান্ড যতদিন আপনার চাকরি চেষ্টা হবে সরকার ওই ফান্ড আপনাকে বুঝায় না দিবে ওটা কিন্তু হাতে দেওয়া হবে এইটা বাস্তব হবে ফান যখন সরকার আপনাকে বুঝায় না দেবে তা হাতে আসবে আপনার ইচ্ছার বিরুদ্ধে কেটে নিয়ে গেছে যে সরকার বাড়াইছে বুঝাইতে বাড়াইছে তাদের সুতো বলা হবে সুতোর সংজ্ঞার মধ্যে পড়ায় ওইটা হাতে ধরা হবে এছাড়া ব্যাংকে রাখছেন বিমাতে রাখছেন সঞ্চয়পত্রতে রাখছেন কোথায় কোথায় কত রকম আছে সবগুলো আপনার হাতে এরপর দেখা দিতে হবে দেখা দিতে হবে তাদের হাতে আসছে এই বছর আছে তার কাছে নেশাও আছে তারা নেশাও দেখা দিবে প্রবীণ ফান্ড হাতে এসে গেছে ওটারও দেখা তো বলতেছিলাম মাঝখানে টাকাগুলো বছর পুরা হওয়ার দরকার আর একটা কথা বলছিলাম অনেকে সমুদায় ঋণকে হাতের টাকা থেকে মানে আপনার ব্যাংক ব্যাংক যা আছে ওর থেকে বিয়োগ করে সমুদয় লোন আপনার মালিকানা টাকা থেকে বিয়োগ হবে না বিশেষ করে আপনি যেন শিল্প ঋণ নিচ্ছেন মিল কারখানা করার জন্য এর এক টাকাও বিয়োগ হবে এক টাকাও বিয়োগ হবে লোন নিচ্ছেন লোনের বিনিময় আপনার কাছে অ্যাসেট আছে আপনি আদায় করতে ফেল হয়ে গেলেন ব্যাংক আপনার কাছে শিল্প ঋণের এক টাকাও বিয়ে করে আর অন্য যত ঋণ আছে এটা দুই প্রকার একটা হল নগদ ঋণ এক্ষুনি পরিশোধ করতে হবে ইমিডিয়েট আর একটা দু চার মাস পরে কিস্তি কিস্তি দিতে হবে এক্ষুনি যাওয়ার জন্য স্পষ্ট ব্যবস্থা নেই তাহলে লোন দুর্গম হবে আমাদের ঋণই থাকি দুর্গম একটা এক্ষুনি শোধ করতে হবে আপনার আচ্ছা, সময় সাপেক্ষ মাত্রা হলো আপনার মালিকানায় যে সম্পদ আছে হাতে যে সম্পদ হাতে মানে ব্যাংকে হাতে যে সম্পদ আছে এর থেকে নগদ লোনটা বিয়োগ হবে মাইনাস হবে কিন্তু অনেকে না বুঝে সব ধরবে হাতেরটা বিয়োগ করবে বিয়োগ করে দেখে যে তার হাতে যা আছে এর থেকে লোন বেশি আর টাকা দেয় আর টাকা দেয় এইভাবে তো হিসাব করা হয় ঢাকা যাওয়াতে যত নামি দামি মাস্টার কাছে এটা সকলে টাকা থেকে পারবে আর এটি করে লাগবে না সব জায়গা থেকে ওদেরকে দিতে হবে কারণ হ্যাঁ, ওদের হাতে যা আছে তার থেকে ব্যাংকের লমূলধন কি যদি আপনি ব্যক্তিত্ব কাছে যান তারাই হবে হাতের থেকে লোন বেশি তবে এগো দেখা দিতে হবে এটা সরিয়া ধরল তা আপনার বুঝ এই জন্য কথা বুঝতে হবে কোন লোন বিয়োগ হয় আপনি এখন শোধ করবেন এখন যারা শোধ করবেন ওটুক বিয়োগ হবে সময় পাইতেছেন ওইটা আপনার হাতে মালিকানা যে টাকা আছে ওর থেকে বিয়োগ হবে না কাজেই মালিকানা যা আছে সবটা টাকা দিয়ে দিতে একটু সূক্ষ্ম ইনশাল্লাহ আমি যে ভাই বলতেছি না আপনারা বুঝতে পারবেন বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ এই হলো কথা নগদ লোন বিয়োগ হবে সময় সাপেক্ষ লোন আপনার মালিকারা আছে হাতে যে টাকাগুলো বুঝতেছে জমা আছে এর থেকে বিয়োগ হবে না টোটাল টাকা দিয়ে দিবে টোটাল আমি বলছি হিসাব করে যদি আসেন সাত লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দেখা সবচেয়ে বেশি দিবে কম হয়ে গেলে করতে দিবেন আসরের ময়দানে বেশি হয়ে গেলে ক্ষতি নেই নকল দাম হয়ে আমরা খরচের সময় সব দিই আসরের ময়দানে খরচ নামা যদি শর্ট পড়ে দেয় আমরা বলবো দেখো নকল নামা করতে ও এনে খরচের ক্ষতিপূরণ করে খরচ টাকা যদি শর্ট পড়ে দেয় নফল টাকা নফল তাকে নিয়ে আসবে ওটাকে পূরণ করবে ফরজ রোজা যদি খট করে দেয় নফল রোজা দিয়ে ক্ষতিপূরণ করা হবে আজকে দুনিয়া মার্কেটে যেগুলো আপনি নফল মনে করতেছেন এইগুলো হাজারের ময়দানের মার্কেটে ফরজের দামে বিক্রি হবে ফরজ যদি শট করে সেই ফরজগুলো আল্লাহ কিনে মেকআপ করবেন সে নকল দিয়ে তাহলে কোন দরে বিক্রি হবে খরচা বিক্রি কিন্তু এখানে পরীক্ষা নফল মনে করে মানুষ গুরুত্ব দেয় না তার এটা সে বুঝতেছে না যে এটা একদিন ভরসা হয়ে বিক্রি হবে কেন আমি এটাকে হেলায় নষ্ট করছি এই জন্য টাকা হিসাব করে যা তার থেকে বেশি দিবে আপনার মাল বাবা বাড়াই দেবে টাকাতে যারা মাল বাড়ে আমাদের বন্ধু বলতে হুজুর টাকা দিবে এই টাকাও নেই কি বর্তমান টাকা হ্যাঁ বিনিয়োগ করে রয়েছে ওই যে লন্ডন কিন বানায় খুব দামে কিনে বিনিয়োগ এত করছে টাকার দর করে কি করবে আবার কোনো কোনো মানুষ দাম নাকি কমে তারপর খরচ নিলাম জিজ্ঞাসতে পারেন ধার খরচ করে পারেন দেখার দেন দেখার দেখবেন আমার দারুণ দাম বেড়ে গেছে লস থাকবে তুলে তারা দেখা দেখাতে পারো বন্ধু বান্ধবকে নিয়ে হোক ফার্স্ট টাইম লোন নিয়ে দেখা তাদের করবে আল্লাহ আদিত কুদরত আল্লাহকে পড়াতে ওয়াদা করছে দেখা দাও আমি তোর মাল বাড়াই দেবো খারাপ পয়সা নিবা তোর মাল কমে দেবে এটা আমার ওয়াদা তার পরের দিন থেকে তার বাবার নাম বাড়তে হবে নগদ হাতে হাতে আল্লাহ তালা দেখে সর্বশেষ কথা জাকাত কাকে দেওয়া যাবে কাকে না দেওয়া যাবে আপনি যাদের থেকে দুনিয়াতে আসছেন তাদেরকে দেওয়া যাবে আপনার বাপ মা দাদা দাদি নানা নানি আরো এদের কাউকে দেওয়া যাবে আপনার থেকে যারা দুনিয়া আসছে আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতু আপনার থেকে এদেরকেও দেওয়া যাবে আপনার উপরে এক সিঁড়ি দেওয়া যাবে না আপনার থেকে যারা আছে দেওয়া যাবে এই দুই সিঁড়ি দেওয়া যাবে এর বাইরে যারা আছে চাষা চাষি মামা মামি খালা খালু সব এদেরকে দেওয়া যাবে নিজের ভাই বোন ভাই বোন এদের থেকে আপনি দুনিয়া আসেন নাই রাত কারেকশন আছে কিন্তু এদের মাধ্যমে আপনি দুনিয়া আসেন নাই এরাও আপনার মাধ্যমে আসেনি এই দুই শ্রেণীর মাঝে যত আত্মীয় আছে সবাইকে দেওয়া হবে আর তাকে কোন অমুসলিমকে দেখা দেওয়া যাবে না বের হবে কোরবানির প্রশ্ন অমুসলিমকে দেওয়া যায় সব হয় দেখা ভেতরা শুধু মুসলমান গরিবকে দিতে হবে অমুসলিমকে দেওয়া যাবে যার কাছে নেশা পরিমাণ মাল আছে কিন্তু এখনো এক বছর হয় নাই এই কারণে ব্যক্তিকে একে বলা হয় দরিয়াতে ধরি হিসাব পরিমাণ মাল আছে কিন্তু সে টাকা দেয় না কিন্তু টাকা তো দিবে এক বছর পরে এখন না সবে মাত্র সে নিসাবের মালিক হইবে এক্ষুনি টাকা দিবে এক বছর পরে কিন্তু যে নিসাবের মালিক হয়ে গেল সে আল্লাহ খাতা তাকে ধরি বলা হবে একে জাকাত দেওয়া যায় অমুসলিমকে দেওয়া যাবে না ধনীকে দেওয়া যাবে স্বামী স্ত্রী একে অপরকে দেখা দিতে পারবে না স্বামী স্ত্রী একে অপরকে দেখা দিতে পারবে না তাতে কারা কারা দিবেন না দিবেন স্বামী ক্লিয়ার করবেন তাহলে আত্মীয় স্বজনকে দিবেন আর বিভিন্ন মাদ্রাসায় যে তালেবেলেম আছে তার রসুলের মেহমান আপনার আত্মীয় থেকে কম না আল্লাহর হাবিবের মেহমান তাকে আপনি মারুফ করবেন যায় এটা আপনি সতর্ক দিবেন গরিব তালেবেলদেরকে আপনি দেখা দিবেন কিতাবে লিখতে এদের তো দেখাটা দিবেন ডবল সব দেখাত আদায় হয়ে গেল এবং কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার একটা দায়িত্ব প্রত্যেকের কাউকে আছে যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো কেন প্রতিষ্ঠা করবেন আপনি পড়াইতে পারবেন যারা শিখতে চায় তারা পরবর্তীকালে শিখাবে তাদের সচেত করেন তাদের সহযোগিতা করেন তাহলে আপনি কি করলেন কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার তাদের সহযোগিতা করলেন যেটা দায়িত্ব হাসনের ময়দানে আল্লাহর হাবিব এই ব্যাপারে প্রেম আপিল করবেন মোকাবদমা দায় করবেন হে আমি এত কষ্ট করে দান্দার শহীদ করে মাথা ভেঙে শরীর রক্তাক্ত করে শত শত সাহাবাহিকেরাকে শহীদ করে কোরআন আমানত রেখে আসছিলাম কিন্তু আমার উন্মতের এই এই লোক সেই আমানতকে ক্রাইম করার জন্য কোনো ভূমিকা রাখে নাই কোন অবদান রাখে নাই এই একটা নালিশ করবে আসলে ময়দানে রসুল কুমার ছাড়া কোনো গতি থাকবে না সেটি যদি নালিশ করে কি অবস্থা হবে ওই নালিশই বসার জন্য এই খালেস মাদ্রাসাগুলো এখানে যারা পড়াশোনা করেন এদের তাতে কষ্ট না হয় সারা বছর পড়ালেখা করতে পারে এর দায়িত্ব এই মুসলমানদের কাছে যাকা যাকা অংশ এখানে দিতে হবে গত তোমায় বলেছি একটু আপিল দিচ্ছি এখানে মাদ্রাসা অবশ্যই এর প্রয়োজনকে আপনার খোলা করে দিলেন সেই সাথে আমি একটা মাদ্রাসা সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন মহাসুল আওয়ালা আমি আলহামদুলিল্লাহ